এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত ইসলাম ব্যতি রেখে যদি কেহ চাই হেথা নারীকে দিবে সম অধিকার অধিকার শাশ্বত সেবা কোরআনই কোরআনের বিধানটা ক্রমাগত করা হবে অস্বীকার অস্বীকার ইসলাম ব্যতি রেখে যদি কেহ চাই হেতা নারীকে দিবে সময় অধিকার শাশ্বত সেবা বাণী কোরআনের বিধানটা ক্রমাগত করা হবে অস্বীকার আজ লাখো বীর মুজাহিদ ভাঙতে ওদের ভিত লাখো বীর মুজাহিদ ভাঙতে ওদের ভিত লাখো বীর মুজাহিদ ভাঙতে ওদের ভিত সত্য এ পথ ধরলাম এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নারো জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত যারা সদা কেড়ে নেই মেহনতি জনতার অর্জিত প্রাপ্য অধিকার অধিকার বিলাস বহুল ওই স্বপ্ন চূড়ার নিচে কাঁদে শিশু অনাহারে বারে বার যারা সদা কেড়ে নেই মেহনতি জনতার অর্জিত প্রাপ্য অধিকার বিলাস বহুল ওই স্বপ্ন চূড়ার নিচে কাঁদে শিশু অনাহারে বারে বার আর তো চিৎকার ঘুচিয়ে দিতে সবার আর তো চিৎকার ঘুচিয়ে দিতে সবার আর তো চিৎকার ঘুচিয়ে দিতে সবার ময়দানে ছুটে চল হরদম এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত লাখো শহীদের লাল খুন ঝরায় অঙ্গনে আল্লাহু আকবার ধ্বনিত কবজাই নিতে হবে বিশ্ব শাসন ভার বিপ্লবী বিবেকের দ্বারখো লাখো শহীদের লাল খুন জড়ায় অঙ্গনে আল্লাহু আকবার ধ্বনিত কবজাই নিতে হবে বিশ্ব শাসন ভার বিপ্লবী বিবেকের দ্বারখো হয়তো শহীদ নয় গাজী হব তাই হয়তো শহীদ নয় গাজী হব তাই হয়তো শহীদ নয় গাজী হব তাই শপথে হাত মোরা বাঁধলাম এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্ছিত এই লাঞ্ছিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম